লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন না ফেরে পারে নদীর তীরে তারা সাহায্য চাইছে গৃহহীন কোন মনুষ্যে করছি পুষবে কাঁদছে রোহিঙ্গা নিশিদিন কাঁদছে রোহিঙ্গা নিশিদিন লুণ্ঠিত মানবতা নির্মম করু শতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন মায়ের লাশটি ধরে অবুঝ শিশুর অশ্রু ছড়ে আকাশ বাতাস প্রকম্পিত ধর্ষিতা বনের চিৎকারে বাবার খণ্ড দেহ দগ্ধ ভাইয়ের শিশুরাও মরছে আহাকি সর্বনাশ মানবতার ধ্বজাধারী যারা তাদের নখরে আজ মানবতা বলিন ইমানে নিরুত্তাপ বিশ্ব বিবেক বিশ্ব বিবেক বাকহীন লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন কান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন লুণ্ঠিত মানবতা নির্মম কলুষতা রক্তের হোলি খেলা প্রতিদিন আরাকান জ্বলছে মুসলিম মরছে আঘাতে আঘাতে সীমাহীন একতার জয়ধ্বনি কাঁপাবে ধরণী প্রতীক্ষা বলো আর কতদিন একতার জয়ধ্বনি কাঁপাবে ধরণী প্রতীক্ষা বলো আর কতদিন প্রতীক্ষা বলো আর কতদিন প্রতীক্ষা বলো আর কতদিন প্রতীক্ষা বলো আর কতদিন আর কতদিন